আল্লাহ পাকের সন্তুষ্টি জীবনের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আল্লাহকে তালাশ করতে হয় কোন কাজটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে হয়তো কাজটা খুব ছোট হতে পারে ওই কাজের উসিলায় আল্লাহ পাক হয়তো আপনাকে আমাকে নাজাত করবেন কাকে কোন কাজের বিনিময়ে আল্লাহ নাজাত করবেন সেটা কেউই জানি না কারোই জানা নাই হয়তো জীবনে অনেক আমল এমন আছে আশা করতেছি আমার এই আমলগুলির দ্বারা তো অবশ্যই আল্লাহ রাজি হবে কিন্তু কেয়ামতের ময়দানে যখন আমল নামার সামনে আসবে হয়তো দেখা যাবে আমার এই কাজের উপরে আল্লাহ খুশি না আবার জীবনের এরকম অনেক আমল আছে যেটাকে আমি আমল হিসাবেই মনে করি নাই কিন্তু কেয়ামতের ময়দানে হয়তো আল্লাহ সুবাহান তাল্লার কাছে এটার অনেক দাম হয়ে যাবে এজন্য জীবনের বিভিন্ন দিক থেকেই সামান তৈরি করা দরকার কোনো একটা সামানের উপরে ভরসা করে থাকা এটা ঠিক না আল্লাহ সুবাহ মানুষ এই রাস্তা কিভাবে পাবে আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তাগুলির কথা আল্লাহ পাক বলছেন সেই রাস্তাগুলির কথা আল্লাহ পাকের কথা এগুলি কোথায় পাবো কাকে জিজ্ঞাসা করবো দুনিয়ার মানুষের নিজাম নীতি সিস্টেম আমরা দেখি দর্জি কাজ শিখতে হলে একজন দর্জির পাশাপাশি হেল্পার হইতে হয় লক মেশিন শিখতে হলে লকের কাজ কিভাবে শিখবো তার কাছে হেল্পার হওয়া লাগে যে কোনো বিদ্যা অর্জন করতে চাই ওই পারদর্শী বিদ্যাওয়ালার সাথে সময় দেওয়া লাগবে এটা যুক্তির কথা স্বীকৃতির কথা সকলের একই এই স্বীকৃত এটার বিপরীত কেউ শিখতে পারবে না ড্রাইভারের বিদ্যা অর্জন করতে হলে ড্রাইভারের কাছে যাওয়া লাগবে ইঞ্জিনিয়ারের বিদ্যা অর্জন করতে হলে ইঞ্জিনিয়ারিং বিদ্যা লাগবে বিভিন্ন হেরফার বিভিন্ন রকের মানুষ আছে কাজও আছে যে ওই বিদ্যায় পারদর্শী তার কাছে জিজ্ঞাসা করতে হবে তো আল্লাহ সুবাহান তালা কি বলেন যেটা আল্লাহর কোরআন বলছেন আর রহমান ফাস আল আল্লাহ সুবাহান বলতেছেন যে দেখো হে দুনিয়ার আমার বন্দাবান্দি শোনো আমি আল্লাহ পাক যে রাহমান ও রাহিম আমার আল্লাহ সম্পর্কে তুমি জানবা কার কাছে আমার সম্পর্কে যদি জানতে চাও যারা আমার সম্পর্কে খবর রাখে তাদের কাছে আমার সম্পর্কে খবর জিজ্ঞাসা করো স্পষ্ট কথা আল্লাহ পাক সম্পর্কে যারা বেশি খবর রাখেন তার কাছে আমার খবর নাও এই আয়াতের তফসিরের মধ্যে মহাদিসিনীকে রাম লেখেন যে আল্লাহ সম্পর্কে বেশি খবর রাখেন কারা এক নম্বর হল নবীগণ যত নবী আছেন রসুল আছেন এরা নিঃসন্দেহে আল্লাহ পাক সম্পর্কে বেশি খবর রাখে কোন সন্দেহ আছে আমি আল্লাহ সম্পর্কে যারা বেশি খবর রাখে তাদের কাছে জিজ্ঞাসা করো যে আমি রহমান যে আমার যে রহমান আমি কে আমার কি গুণ আমার কি ক্ষমতা আমার কি পাওয়ার আমি কি করতে পারি এটা জানবা তোমরা তাহলে বোঝা যাচ্ছে যারা একদল মানুষ কম জাননেওয়ালা আর একদল মানুষ বেশি জানেওয়ালা তো বেশি জাননেওয়ালাদের কাছে খবর নিতে বলা হচ্ছে এক নম্বরে নবী রসুল আল্লাহ আকবর আয়াতের ধারাবাহিকতা আসতে আসতে নবী রসুল ওনারা যাদেরকে বানিয়ে গেছেন সাহাবাই কেরাম হাওয়ারিন যারা ছিলেন আমাদের রসুল সাল্লাহ সাল্লামের জামানায় যারা আছেন এদেরকে সাহাবি বলা হয় অন্য অন্য নবীর যারা এরকম কাছাকাছি তাদেরকে হাওয়ারিন বলা হয় এরা আল্লাহ সম্পর্কে বেশি খবর রাখে তারপরে তাদের উত্তরস্বরী যারা তারা তারপরে তাদের উত্তরস্বরী যারা তারা এইভাবে ধারাবাহিক আসতে আসতে আসতে আসতে প্রত্যেক জমানার মধ্যেই এইভাবে আল্লাহ পাকের কিছু বন্দা জমিনে আছে যারা আল্লাহ সম্পর্কে অন্যদের তুলনায় বেশি খবর রাখে এখন সেই লোককে এগুলাকে তালাশ করা লাগবে ওই লোক তালাশ করে করে তাদের কাছে আল্লাহ সম্পর্কে আমি জানবো আল্লাহ পাকের রহমানিয়ত সম্পর্কে এই জন্যই আল্লাহ পাক কোরআন শরীফ বলতেছে আমানু কুনু ওই আয়াতের সাথে এটার রক্ত আছে মিল আছে এই জন্যই আল্লাহ সুবাহ বলছেন হে আমার ও বান্দাবান্দি শোনো প্রত্যেক জামানার মধ্যে সাদেকিনের একটা জামাত থাকবে সত্যবাদীর একটা জামাত থাকবে আল্লাহ প্রেমিকদের একটা জামাত এটা প্রত্যেক জামানায় থাকবে যারা ওই খবর রাখনেওয়ালাদের উত্তরস্বরী আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে যাবে এরকম প্রত্যেক জমানায় থাকবে এমন কোন জমানা অতিবাহিত হয় নাই যে জমানার মধ্যে সাদিকিন অতিবাহিত হয় নাই নাই কারণ নতুবা আল্লাহ পাকের কোরআনটা মিথ্যা হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে আমাকে নির্দেশ করছেন কি আল্লাহ হুকুম করতেছে সরাসরি ইয়া আমানু হে ইমানদারেরা কুনু মা সাদেকিন ওরকম সত্যবাদী নেককারদের সাথী হও তাদের সংস্পর্শ অর্জন করো তাদের কথা শুনো তাহলে যদি আমরা বলি যে আল্লাহ এগুলি তালাশ করে নাই পাই নাই জামানার মধ্যে সাদেকিন নাই তাহলে বোঝা গেল কোরআনটা সীমিত জামানার জন্য খাস যে কোরআন সর্বযুগের জন্য প্রযোজ্য না এই কথা বললে তো ইমানই থাকবে অথচ আল্লাহ পাকের কোরআন সর্বযুগের জন্যই প্রযোজ্য যখন যেরকম অবস্থা হবে প্রত্যেক জামানার জন্য সমাধান খুঁজব কোথায় আল্লাহর কোরআনে আর তার সমাধান কোরআনে আছে তো আল্লাহ পাক নির্দেশ করছেন যে সাদেকিনদের সাথী হও আমরা যদি বলি তালাশ করে যে সাদেকিন পাই না তাহলে আল্লাহ পাক নির্দেশ করলেন আমাদেরকে হ্যাঁ কাউকে বললাম যে এখানে গাড়ি রাখা আছে আপনারা গিয়ে গাড়িতে উঠেন আপনারা যে বলেন যে না আমরা এখানে গাড়ি পাই না তালাশ করে আর আমি বলতেছি আর গাড়ি রাখকে আসলাম এখানে আপনি বলেন গাড়ি পান না হয়তো আপনি মিথ্যাবাদী হবেন নতুবা আমি মিথ্যাবাদী হব দুই দল সত্য হতে পারে না গাড়ি রাখা আছে গাড়িতে উঠতে বলা হয়েছে আপনি গাড়ি পান না আপনার হয়তো দেখতে অসুবিধা আপনার দৃষ্টিতে অসুবিধা নতুবা আমার বলার অসুবিধা দুইটার একটা হবে তাইলে আল্লাহ পাক বলছেন কুনুমা সাদেকিন সত্যবাদীদের সাথী হও সত্যবাদীদের সাথী হও এই জমাত কেয়ামত পর্যন্ত আছে আপনি বলেন যে আমি তালাশ করে পাই না তাইলে আল্লাহ পাকের কথা মিথ্যা হবে নতুবা আপনার তালাশ মিথ্যা হবে তো বলতে গেলে বলবো কি যে না আমি দেখি না আল্লাহ তোমার কথা ঠিকই আছে আমার দেখার যোগ্যতার অভাব আমি দেখতে পাচ্ছি না আল্লাহ পাক তোমার দেওয়া তোমার কথা ঠিকই আছে এই জন্য মানুষ এক লোক কয়েকদিন আগে খুব সমস্যাগ্রস্ত আমি এতে কাফে বসতেই আইসা আমার সাথে কিছু আলোচনা করি তো তার সমস্যাগুলি শুই না আমি বললাম যে নিশ্চয় দেখেন আপনার কোথায়ও কোনো ত্রুটি কোনো ভুল এমন হয়তো আছে যার কারণে হয়তো আল্লাহ পাক আপনাকে একটু পরীক্ষায় ফেলছেন আপনি খালেজভাবে তবা করেন আল্লাহ পাকের কাছে আর এই রমজান মাস মাপ চাইতে থাকেন আল্লাহ পাক হয়তো সমস্যা দূর করে দিবে তো ওই লোকটা প্যান্ট শার্ট পরা ভদ্রলোক কৌজুর আমি তো আমার নজর মতো আমি আমার কোনো ভুল দেখি না সে তার নজরে কোনো ভুল সে পায় না এখন সে মনে কষ্ট পাবে দেখে আমি বলি নাই একটা কথা মনে আসতেছে সে কথাটা হলো দেখেন হাজরতের শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই তিনি তার মুনাজাতের মধ্যে বলছে বেগুনা না গুজাসতে বর্মা সাতে বেগুনা না গুজাসতে বর্মা সাতে বা হুজুরি দিল না করদম তাতে তিনি বলতেছেন যে আল্লাহ আমি একটা সেকেন্ড আমার গুনা ছাড়া কাটে নাই এই মুনাজাত যখন তিনি করলেন তার সাগরিদেরা প্রশ্ন করছে ওস্তাদ যেই মার্কার সাকবিদ ওই মার্কারে হয় ওস্তাদ বোকা বলদ হইলে ছাত্রই বোকা মার্কাই হয় ভালো ওস্তাদের ছাত্র তো ভালোই হবে তো ছাত্র চোকান না চালাক মানুষ ছাত্ররা জিজ্ঞাসা করতেছে হুজুর আপনার এই শেরটা এই ছন্দটা আমাদের বুঝে আসলো না আপনি বললেন যে আমার হায়াতের একটা সেকেন্ড মনে হয় গুণা সারা কাটে নেই এই যে হুজুর তাহলে আপনি নামাজ পড়তেছিলেন হজ করলেন জিকির আসকার করলেন তেলাওয়াত করলেন এগুলি কি আপনার জীবনের অংশ না আপনি বলতেছেন যে গুণা সারা একটা সেকেন্ড কাটে নাই তাহলে এই কাজগুলি কি গুনার কাজ ছিল প্রশ্ন বুঝছেন এখন হুজুর তো মনে করছে ছাত্র মনে করছে হুজুরের এই জবাবটা তো দিতে কষ্ট হইব আরে ছাত্র যত বড়ই হোক না কোন ওস্তাদের কাছে একটা হুনার একটা পদ্ধতি আরো বেশি থাকে এক ডিগ্রি ওস্তাদের কাছে খুব পাণ্ডিত ছাত্র তারপরে ওস্তাদের কাছে একটা যোগ্যতা বেশি থাকে শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলী বলতেছে মিয়া সাহ তুমি আমার এই শেরের প্রথমটার দিকে খেয়াল করছো দ্বিতীয় যে আরেকটা ছন্দ বলছিলাম ওইটার দিকে খেয়াল করো নাই সেটা কি যে আমি বলছি বা হুজুরে দিল্লা কারদম তাতে হুজুরি কলবের সাথে আল্লাহকে হাজির নাজির যাই না আমার মনে হয় যে আমার একটা ইবাদত হয় নাই তো যেই ইবাদতটা আল্লাহকে হাজির নাজির জাইনান করছি এর একটাও আমার ইবাদত না এগুলার আমি গুনাই মনে করতেছি এখন বলেন বড় মানুষ বড় মানুষের কথাও বড় কি খেয়াল এই জন্যই তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে বেগুন আনা গুজাসতে বারমা সাতে বা দিল না কারদম তাতে আল্লাহ তোমাকে হাজির দেয় না তোমাকে সামনে নিয়া একটা সেজদাও তো করতে পারি নাই জীবনে যত ইবাদত করছি এর মধ্যে কত রকমের মন আসছে এই জন্য ইবাদতগুলি আমি মনে করতেছিলাম একটাও তোমার কবুল করার মতো যোগ্যতা হয় নাই এই জন্য আমি বলছি আমার জীবনের একটা মুহূর্ত গুণা ছাড়া কাটে নাই এই জন্য উনি বড় মানুষ তো ওনাদের জীবনের এই ইবাদতটাকেও গুণা মনে করছে আর এই বন্দা কি বলল এর প্যান্ট পরা শার্ট গায়ে দেওয়ার না ক্লিনশিপ করেন না মানুষ বলেন উনি আমি ওনাকে বলার পরে উনি বলল গুজুর আমি তো আমার কোনো এমন কোনো পাপ করছি বলে আমার মনে পড়ে না বুঝলেন আরে বাবা আর কিছু গুণা বাদ দেন হয়তো অনেকে এখানে আছেন রাগ করেন না রাগ করলে তো কিছু করার নাই যে আপনি যে দাড়িটা কামাইতেছেন এটা যে আপনার কবিরা গুণা হইতেছে এইটার থেকে আরো বর গুণা কোনটা চাইতেছেন আপনি আপনার যে কবিরা গুণা হচ্ছে এত বড় গুণা যেই গুণা কবিরা গুণা হয় যেই গুণা একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলা লাগে যদি আল্লাহ মাফ না করে দেয় তো এরকম আপনি মনে করতেছেন দাড়ি কামানো এটা বুঝি গুণা না এটা অথচ কবিরা গুণা আমি অনেক দিন আগে বলছিলাম এই যত নামাজি আমাদের মুসল্লি ভাইরা যারা আছেন রাগ করেন না রাগ করলে আপনি রাগ করলে আমার কি আসে যাবে কারণ আল্লাহ পাকের কথা কোরআনের কথা হাদিসের কথা আমাকে বলতেই হবে আপনার ভালো লাগুক আর না লাগুক আবার আল্লাহ হয়তো আরেক বন্দার ভালো লাগবে এই যে এই লোকটা তিনি দাড়ি কামাইতেছে এটা যে কবিরা গুণা সে এটারে গুণা মনে করতেছে না সে বলতে আমি তো কোনো গুণা করছি বলে আমার মনে হয় না আর বাকি যেগুলি আমার চোখের সামনে আর বাকি অন্য অন্য গুণা কি আছে না সেটা আল্লাহ পাক ভালো জানে অথচ হজরত শেখ ফরিদুদ্দিন আফতার রহমতুল্লাহ আলাই কি বলল যে হুজুরি কলমের সাথে ইবাদত করতে পারলাম না এটাকেও গুণা মনে করতেছে এটাকেও গুণা মনে করতেছি এই জন্য গুণা তো বুঝতে হবে যে কোনটা গুণা এটা নির্ণয় করার জন্য আহালুল্লাহদের কাছে যাইতে হবে আল্লাহ আলাদের সোহবতে যান নেক সোহবতে যান ভালো মানুষের সোহবতে যান তারা ইঙ্গিত করে করে হাতে দেখাই দিবে যে এটা আপনার গুণা এটা গুণা এটা গুণা এটা গুণা এটা ছাড়েন এটা ছাড়েন এটা ছাড়েন এই বলতেছে এটা আপনাকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিবে যখন সেটা দেখাই দেওয়ার পরে আপনার কাছে এটা ভালো লাগে তখন বুঝবেন যে আপনি রোগের চিকিৎসা আপনার হওয়া শুরু হয়েছে আর যদি এই কথা বলা শুরু হলে আপনার শরীর ভিতরে হ্যাঁ আরো জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে এইগুলি শুনতে আসছি নাকি তাহলে এসলা হবে না এসলা হবে না কোনোদিন লাগবে না না ধরো না ধরো না এসলা হবে না কোনো ভাইরা ও আস্ত জীবনে সারা জীবনেই করলাম সারা জীবনে শুনলাম তো ওয়াজ নিলাম কয়টা আর মানলাম কয়টা পালন করলাম কয়টা গুনাই কবিরা যেটা নামাজের সময় হয় ঘুমাইয়া থাকলেও হয় কতগুলি গুণা এই যে এখন আমরা বসে আছি এখন কোনো গুনার কাজ আমাদের নাই আমরা কোনো গুনার কাজ করতেছি না যারা দাড়ি কামানে ওয়ালা তাদের এখনো আমল্লামায় গুণা লেখা হচ্ছে মনে রাখবেন খোলেন কিতাব খোলেন হাদিস খোলেন মাসালা জিজ্ঞাসা করেন মুফতি সাহেবদের থেকে ঘুমাইয়া থাকবেন আপনার আমল নামায় গুণা লেখা হচ্ছে ভাইরা আপনি গুণা দেখেন আল্লাহর বন্ধা গুণা চোখে দেখেন গুণা কি জিনিস এটাও বুঝে না আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আদনার থেকে আদনা কাজ ছাড়ব না আমাদের হাজরত রহমতুল্লাহ আলাই হজরত মারালা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হজরত সবসময় দোয়া করতেন আল্লাহর কাছে হজরত বন্ধু আল্লাহ আপনার নারাজিগি আপনি নারাজ হন এরকম গুণা ছোট থেকে ছোট গুণাটাও যেন আমার মধ্যে না হয় আর আপনি রাজি হন এমন একেবারে আদনার থেকে আদনা কাজটাও যেন আমার থেকে ছুটে না যায় কেমন কায়দার দোয়া এটাই না হলো জিন্দিগি এটা হলো আল্লাহ পাকের মর্জির মতো হায়াত আমি মনে করতেছি মাসাল্লাহ আমি হজ করলাম আমি জাকাত দিতেছি নামাজ তো করতেছি হুজুর আল্লাহ আকবর পাকিস্তানের হাকিম আখতার সাহ দামাত বারাকাতুহুম সম্ভবত ওনার এক কিতাবে দেখলাম জানি ওনার এক মরিদের কাছে শুনছিলাম হজরত মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গাড়িতে যাইতেছে এসি গাড়ি প্রাইভেট গাড়ি খুব গরম তো গাড়ির মধ্যে এসি ছাড়া কিন্তু এসিতে ঠান্ডা হচ্ছে না কারণ ওই দেশের গরম তো খুব প্রচন্ড গরম হুজুর একটু প্যারেশান প্যারেশান ভাব কি হইল ব্যাপারটা কি ড্রাইভারকে জিজ্ঞেস করো তো এসি ড্রাইভার বলল একটু দেখেন তো কোনোখান দিয়ে গ্লাস কি একটু কোনো লিকেজ আছে কিনা খেয়াল করে দেখলো যে পিছন দিয়ে একটা গ্লাস একটু হালকা ফাঁক ওই এসির বাতাস বাইরে যায় বাহিরের গরম হাওয়া ভিতরে আসে তখন তিনি গ্লাসটারে ঠিক করে লাগাই দিছে অল্প টাইমের ভিতরে গাড়ি ঠান্ডা হয়ে গেছে তো আল্লাহওয়ালা মানুষ না হ্যাঁ। আল্লাহ তো বলছে এই জন্য বলতেছে যারা আমার খবর রাখে তাদের কাছে খবর জিজ্ঞাসা করো আমার সম্পর্কে তা আল্লাহ মানুষ গাড়িতে বৈশা বৈশা বলতেছে বাবা দেখো এই যে গাড়িটার একটা উদাহরণ দেখো আমার মনে পড়ল সব ঠিক আছে শুধু একটা জায়গা দিয়ে একটু হালকা সিদ্রি এখান দিয়ে একটু গরম বাতাস ঢুকা পুরা গাড়িটাকে আমাদেরকে অশান্তি করে পুরা গাড়ির প্যাসেঞ্জার আমাদের মধ্যে শান্তি আসে না এই সাড়ে তিন হাত বডির এই গাড়িটা সব তোমার ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে আর কিছুই তোমার ব্যাঠিক নাই এই দাড়িটা যে কামাইতেছ এই দিক দিয়ে শয়তান ঢুকে তোমার পুরা সারা শরীরকে নাপাক করে দিবে এখান থেকে বাহিরে দূষিত হাওয়া ঢুকতেছে তোমার তোমার সব ঠিক আছে কেমনে বাঁচবা এই জন্য বাঁচতে হলে আমাকে চতুর্দিকে ইসলামের যতগুলি গণ্ডিত আছে সব ঠিক আমরা মনে করতেছি গুণা কি এগুলি কি আবার গুণা ভাইরা গুণা কি গুণা মনে করা এটাও ইমানের একটা দাবি এজন্য মনে রাখতে হবে খেয়াল করতে হবে গুণা কি গুণা মনে করা এটা ইমানের দাবি আল্লাহর কাছে এই দোয়াই করব যে আল্লাহ তুমি নারাজ হওয়া মতো ছোট থেকে ছোট গুণাও যেন আমার না হয় আমিন বলবেন না বলেন না আমিন আরে আল্লাহ পাকের কাছে আজ খেয়াল মনে হয় খানার দিকে গেছে গা ইফতারের দিকে গেছে গা খেয়াল আমি বলতেছিলাম যে তুমি নারাজ হওয়া মতো ছোট থেকে ছোট গুণাও যেন আল্লাহ না হয় আমাদের থেকে আল্লাহর কাছে দোয়া করা দরকার সাথে সাথে আমিন বলা দরকার কারণ মুসলমানের আমিন বলা কি অর্থ কি আমিন অর্থ আয়াল্লাহ তুমি কবুল করো তো মুসলমানরা আল্লাহ পাকের কাছে এই জন্য হাদিসের মধ্যে আসে না ইমাম সাহেব যখন নামাজের মধ্যে আমিন যখন সুরে ফাতেয়া শেষ করে ইমাম সাহেব সহ মুসল্লিরা যখন আমিন বলে ফেরেস্তারাও তখন আমিন বলে বলে যার আমিনটা ফেরেস্তাদের আমিনের সাথে মিশে গেল তার জিন্দিগির গুণা মাফ হয়ে যাবে মুসলমানের আমিনের বহু দাম আল্লাহ তুমি নারাজ হও মতো আমার ছোট থেকে ছোট গুণাটাও যেন আমার দ্বারা না হয় আল্লাহ পাক সব পারেন মসজিষে যারা আছে সবাইকে আল্লাহ পাক পারেন ঠিক করে দিতে এই জন্য ভাইয়েরা মনে রাখি জীবনের প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা কদম আর এইটাই তো আমি কাকে সন্তুষ্ট করব এই যে কিছুক্ষণ আগে না জানি জুমার পরে শুই না অনেক কষ্ট পাইলাম আমার একটা লোক একজন মুসল্লি তার মা খুব অসুস্থ প্যারালাইসিস হয়ে হার্ট স্ট্রোক বিছনার মধ্যে প্রস্রাব বিশ্রামের মধ্যে খাওয়া বিছনার মধ্যে পায়খানা কি যা হয় তামাশা নিহি হয় এই জন্য নসিহত কবুল করার জন্যই শুনাই মাঝে মধ্যে এগুলি যেটার মধ্যে নসিহত আছে মেয়েরা আছে তিনজন পরের দাম পরের বাড়িতে থাকে বিবসা দিক দিয়া দিছে নাতিপতিন আছে ঘরের মধ্যে এই একটাই ছেলে বড় ছেলের বউ আছে বোর ছেলে মেয়ে আছে ছোট ছোট কিন্তু মাকে পরিষ্কার করার মতো কেউ নাই মা যে পচরা পায়খানা বিছনার মধ্যে করে খুব অশান্তি অবস্থা শরীরের হালাত ভালো না এই পরিস্থিতির ভিতরে মাকে পাক করার মতো নিজের যে বউ আছে বউকেও দিয়া পারে না বউ ওজোর দেয় কি যে আমি এই পায়খানা বস্তাব সাফ করলে তোমার বাচ্চারা আমার হাতে কিছু খায় না এই জন্য মেয়েদের কি আহা কত পাষাণ হৃদয় মেয়েদের কি খবর বলছে যে তোরা কেউ একজনে আইসা এসে বলছে আমরা জামাইয়ের ঘর করি আমরা কেমনে যাবো এখন তুমি ছেলে এক আসজন তুমি করো এখন এই বেচারায় বলে হুজুর আমি এখন কি পড়ব মা মই মানুষ মহিলা মানুষ আমি ছেলে আমার মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করি মাঝে মধ্যে মার সতর নজরে আইসা যায় আমি কি করবো তাকে বুঝাই দিয়া বললাম যে বাবা আপনার বিবি কি পারে না না বিবি আরো উল্টা পাল্টা কথা বলে বলছি যারে আরে মহিলা তুই মনে রাখিস তোরও হয়তো এরকম পরিস্থিতি আল্লাহ করবে একদিন সেদিন তোকে পরিষ্কার করার মতো কেউ থাকবে না ঠিক আছে বাবা তুমি করতেছ তুমি করো তো যতটুক পারো একটু সতর দিয়ে উপরে ঢাইকা রাইখা যতটুক পারো এতটুক করবা মায়াকে পরিষ্কার করতে ছেলে ছেলে এই বেচা বেচার এক কাইন্দা বুক ভাসাইয়া ফেলছে চোখের সামনে এত নিষ্ঠুর মানুষও কি পৃথিবীতে আছে এই সন্তানের জন্য না এত কিছু করলেন আরে মহিলা মেয়ে মানুষ মার এই অবস্থা দেখলে অনেক সময় স্বামীর বাড়ির থেকে দৌড়ে চলে আসে আমার মা এই অবস্থা মাকে ভুলতে পারে না আর সে মেয়েরা পর্যন্ত বলে আমরা পরের ঘর করি আমরা যাইতে পারবো না তুমি করো বলেন আপনি কার জন্য এত কিছু করতেছেন আরে কার জন্য করতেছেন এত কিছু এত কিছু এত কিছু আপনার লজ্জা লাগে সরম লাগে বউকে খুশি করতে যে আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না এরকম শত ঘটনা আছে আমার কাছে একটা দুইটা নয় শত ঘটনা আছে বিবির কারণে বেচারা দাঁড়িয়ে রাখতে পারে না বউ নারাজ হয়ে যায় দেখলে না বউর অবস্থা আর তুমি স্বামী যদি এরকম পড়ে দাও প্যারালাইসিস হইয়া সেই বউ তো মনে তোমাকেও পরিষ্কার করবে না সে যে তোমার মাকে এই অবস্থা করতে পারে না আজ এই এইরকম বোধের জন্য আল্লাহর হুকুমকে সব নষ্ট করে দিতেছ তোমার লজ্জা লাগে হ্যাঁ সরম লাগে আত্মীয় স্বজনের সামনে কেমনে জামো দাঁড়িয়ে রেখা বিভিন্ন কথা কত শব্দ বলে আমার আল্লাহকে নারাজ করতে পারতেছ বউকে নারাজ করতে পারো না মুসলমান কোন হায়াত নেই এত বাহাদুরি এই তো মাত্র শুনলাম আমার আরেক মুসল্লি বলল কৌজুর আমাদের একটা আত্মীয় আমার চাষ চাস্ত বোনের জামাই চল্লিশ বছর বয়স দুইটা বাচ্চা ক্যান্সারে রূপ নিছিল ডাক্তারে চিকিৎসা করলো সাত আট মাস একটু ভালো হয়ে আসলো আবার গেল আবার নিলাম গত রাত্রে পরশু রাত্রে বা হাসপাতাল থেকে রিলিজ দিছে লইয়া যান নিয়ে আসেন আসার পরে আমার দুধ খেতে মনে চায় আমার হ্যাঁ পিডনি খেতে মনে চায় খাইছে আর বাস এই গত রাত্রে রাত্রে এগারোটা বাজে চিকিৎসা রাত্রি এগারোটা বাজে দুনিয়ার থেকে শেষ হায়াত বুঝলেন কত বাহাদুরি দেখাও কত সৌন্দর্য দেখাইতেছ কাকে খুশি করতেছ আল্লাহ সুবাহানা যাকে খুশি করতে বলছেন যাকে রাজি করে কবর যাইতে বলছেন তার সাথে সম্পর্ক নাই কত চোখ রাঙ্গা কত বাহাদুরি কত কিছু করতেছি যেন ভাইয়েরা ফাস আল বিহি খাবিরা আল্লাহ আলাদের সোহবত এখতিয়ার করো তাদের নির্দেশ মতো কথা শুনো আমল করার চেষ্টা করো জীবনের মোর ঘুরবে জীবনের মোর ঘুরবে আর নতুবা আফসুসি করা লাগবে আল্লাহ সুবাহ আমাদেরকে যাদেরকে যাদের কথা শুনে যাদের সোহবত এখতিয়ার করে করে জীবনের নূর পাল্টাইতে আল্লাহ পাক নির্দেশ করছেন আমরা যেন ওই রাস্তা এখতিয়ার করতে পারি গ্রহণ করতে পারি জীবনটাকে যেন পরিবর্তন করে আল্লাহ আল্লাহ রাসুলের পথে যাইতে পারি তৌফিক যেন আল্লাহ দান করেন